মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি স্বপ্ন আমার কোরআন পথে করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ রাত্রি দিনে সেই স্বপনের ছবি যে আঁকি রাত্রি দিনে সেই স্বপনের ছবি যে আঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি জীবন দেব মালিক যিনি তাকেই যে ডাকি এই জীবনের মালিক যিনি তাকেই যে ডাকি মনের ঘরে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি